তামালুনা খবির আর আল্লাহ অত্যন্ত জ্ঞানবান অত্যন্ত অবহিত তোমরা যা আমল করো এভাবে আরও বিভিন্ন কোরআনের আয়াতে আল্লাহ তবরকতলা জ্ঞানের মর্যাদা তুলে ধরেছেন ফজিলত তুলে ধরেছেন সুরা ফাতেরের আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তবরকতলা বলছেন মিন ইবাদিহিল ওলামা আল্লাহর বান্দাদের ভিতরে কেবলমাত্র যারা আলেম তারাই আল্লাহ তবরকতলাকে ভয় করে থাকে আল্লাহ তবরকতলা অন্য একটি আয়াতের ভিতরে বলছেন কুল হাল ইয়াস্তাউল্লাদিন আলামুন হে রসুল আপনি বলুন যারা জানে এবং যারা জানে না তারা উভয় কি সমান হতে পারে অর্থাৎ তারা অবশ্যই কখনো সমান হতে পারে না এরপর আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে জ্ঞানের ফজিলত তুলে ধরেছেন এইভাবে عن أبي الدرداء قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يلتمس فيه علما سهل الله طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن طالب العلم يستغفر له من في السماوات والأرض حتى الحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب إن العلماء ورثة الأنبياء إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر راه ابن ماجه ওসাহাহুল আলবানী আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম থেকে আবুদ্দারদার রদি আল্লাহ আহ বর্ণনা করছেন এভাবে সামেত রসুল্লাহ সাল্লাম ইয়াকুল আমি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে এই মর্মে বলতে শুনেছি মনসালাকা তরিকান ইয়েলতামি সুফিহি ইলমেন যে ব্যক্তি কোনো রাস্তা অতিক্রম করবে ইলিম অর্জনের জন্য সাহাল আল্লাহু লাহু তরিকান ইলাল জান্না তাহলে আল্লাহ তবরকতলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন সুগম করে দিবেন এবং নিশ্চয় ফিরিস তারা এবং নিশ্চয়ই তালেব এলম অর্থাৎ এলিম অন্বেষণকারী ব্যক্তির জন্য তাদের ডানা প্রসারিত করে দেন তাদের সন্তুষ্টির জন্য এবং তালেব এলম অর্থাৎ এলিম অন্বেষণকারী ব্যক্তির জন্য আসমান এবং জমিনের ভিতরে যারা রয়েছে অর্থাৎ ফিরিস্তাকুল সকলেই তারা ইস্তেফার করে তার জন্য ক্ষমা ভিক্ষা করে হাত্তাল হিতা নফি জৌফিল মা এমনকি যে সমস্ত মাছ সমুদ্রের ভিতরে রয়েছে পানির ভিতরে রয়েছে তারাও তলেবে ইলমের জন্য ইস্তেফার করে ক্ষমা ভিক্ষা করে ওয়াইন ফজল আল আলাল আবেদি কফজল কমারি আলা সাইল কওয়াকিব এবং একজন আলেমের ফজিলত আবেদের উপরে এমন যেমনভাবে সমস্ত নক্ষত্রর উপরে চন্দ্রের ফজিলত ইন্নাল ওলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া নিশ্চয় আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস ওয়াইনাল আম্বিয়া লাম ইয়ারিসুদ্দিনার দিরহামা এবং নিশ্চয়ই নবীগণ কোনো দিরহাম বা দিনারের কাউকে ওয়ারিস বানিয়ে যাননি ওয়াইনামা ওয়ার রসুল ইলম বরং তারা শুধুমাত্র ওয়ারিস বানিয়ে গেছেন ইলমের ফমান আখাজাহু আখাজাবে হাউজেন ওয়াফের অতএব যে ব্যক্তি এই ইলিম অর্জন করলো জ্ঞান অর্জন করল সে ব্যক্তি পূর্ণ অংশই গ্রহণ করে ফেলল প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা এই হাদিসের ভিতরে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে চিহ্নিত করে দেখাবো এক নম্বর হচ্ছে আল্লাহ রসুল বলছেন মান সালাকা তরিকান ইলমান ইলমের সুনির্দিষ্ট পন্থা অবলম্বন করতে হবে যথাযথ ইলম অর্জন করতে হলে যথাযথ পথ অবলম্বন আমাদেরকে করতে হবে এবং আমরা যদি যথাযথ পথ অবলম্বন করতে পারি তবে এই ইলমের চূড়ান্ত ফজিলত এই ইলমের চূড়ান্ত পুরস্কার আমরা লাভ করব। আর সেটা হচ্ছে কি জান্নাত ইলমের সঠিক পথ আমরা যদি পাই তাহলে আমরা জান্নাতেরও সঠিক পথটা পেয়ে যাব ইনশাআল্লাহ আর একটা আমরা হাদিস থেকে জানতে পারছি ফজিলতের পয়েন্ট যে ফিরিস্তারা ইলিম অন্বেষণকারী ব্যক্তির জন্য তাদের পবিত্র ডানাগুলোকে বিছিয়ে দেন তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এভাবে ফিরিস্তারা খুশি হন তালেব ইলমের উপরে এভাবে এবং এখানে ইলিম অন্বেষণকারী বা আলেমদের একটা তুলনামূলক ফজিলত তুলে ধরা হয়েছে আমাদের মুসলিম সমাজের ভিতরে দুটা শ্রেণী একটা হলো আলেম আর একটা হলো আবেদ আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম আলেমদেরকে আবেদের উপরে অর্থাৎ যারা আল্লাহর এবাদতকারী তাদের উপরে প্রাধান্যতা দান করেছেন এবং একটা তুলনা করে দেখিয়েছেন তুলনাটা হলো যেমনভাবে চন্দ্রের প্রাধান্যতা থাকে সমস্ত আসমানের নক্ষত্রের উপরে ঠিক আবেদদের ভিতরে আলেমের মর্যাদাটাও ওরকম চন্দ্রের মতো তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন ইন্নাল ওলামা হুম ওরাসতুল আম্বিয়া নিশ্চয় আলেমগণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী এখান থেকে অবশ্যই যারা ইলিম অর্জনকারী যারা আলেম তাদের একটা বিরাট ফজিলত বিরাট মর্যাদা প্রমাণিত হচ্ছে যে আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস নবীগণের উত্তরাধিকারী আর নবীরা হচ্ছে আল্লাহ তবরকতালার কাছে সমস্ত মখলুকের ভিতরে শ্রেষ্ঠ মখলুক অতএব নবীদের সাথে জড়িয়ে আলেমদেরও একটা বিরাট ফজিলত এখান থেকে প্রমাণিত হয় এখান থেকে আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে আলেমদেরকে যে নবীগণের ওয়ারিস বলা হলো কোন ক্ষেত্রে তারা নবীগণের ওয়ারিস অবশ্যই এখানে আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে নবীগণ কখনো কোনো ব্যক্তিকে দিনার দিরহামের ওয়ারিস বানিয়ে যাননি নবীগণ আল্লাহর কাছ থেকে আল্লাহর নিকট থেকে যে সম্পদ তারা পেয়েছেন পৃথিবীর ভিতরে সবচেয়ে মূল্যবান সম্পদ ওয়াহির মাধ্যমে এই ওয়াহির জ্ঞানের তারা ওয়ারিস বানিয়ে গেছেন এই ওয়াহির সম্পদের তারা ওয়ারিস বানিয়ে গেছেন অতএব কেবলমাত্র ওই ব্যক্তিদেরকে ওই আলেমদেরকেই আমরা নবীর ওয়ারিস বলতে পারব যারা নবীগণের আসল যে সম্পদ যে সম্পদের কথা রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন এই সম্পদ যারা অর্জন করবে সেটা কি আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওয়াইনামা ওর রসুল এলম তারা এলমের ওয়ারিস বানিয়ে গেছেন বিশেষভাবে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার উম্মতের আলেমগণকে শুধুমাত্র এলমের সম্পদের অধিকারী বানিয়ে গেছেন অন্য কোনো টাকা পয়সা দিনার দিরহামের অধিকারী বানিয়ে যাননি এই বিষয়টা অত্যন্ত গভীরভাবে আমাদেরকে উপলব্ধি করতে হবে অতএব রসুল সাল আলহিহাসাল্লামের উত্তরাধিকারী ওয়ারিস দাবি করতে হলে অবশ্যই রসুল সাল্লাহ আসাল্লামের ছেড়ে যাওয়া ইলম অন্বেষণ করতে হবে এই ইলমের উপরে আমাদেরকে চর্চা করতে হবে এবং আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম তিনি নিজে বলে গেছেন আলা ইন্নি উতিতুল কোরআন ও মিসলাহু মাহু আহমদ আবু দাউদ এবং ইবনু মাজার ভিতরে হাদিসটা এসেছে রসুল্লাহ সাল্লাম বলছেন আলা ইন্নি উতিতুল কোরআনা ও মিসলাহু মাহু তোমরা জেনে রেখো আল্লাহ তবরকতলা আমাকে যে জিনিসটা দিয়েছেন সেটা হলো কোরআন এবং তারই সমপর্যায়ের তারই মতো আরেকটা জিনিস সেটা হলো সন্ন্যাহ অতএব আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি আসাল্লামের মিরাস হচ্ছে কোরআন এবং সুন্না অতএব কেবলমাত্র কোরআন এবং সুন্নার যারা আলেম হবে তাদেরকেই রসুল্লাহ সাল আলি আসাল্লামের প্রকৃত ওয়ারিস হিসেবে গণ্য করা হবে অন্য কাউকে নয় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই কথাটা আর একটা হাদিসের ভিতরে আরও স্পষ্ট করে বলেছেন সেটা হলো লন তদুল্লু বিহিমা কিতাবুল্লাহি মাজাহ হাকিম আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম লন তদুল্লু বিহিমা তোমরা কোশ্চিন কালো বিভ্রান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরে থাকবে একটি হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর অপরটি হচ্ছে সুন্নতি আমার সুন্না এই দুটি হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল ইলমের নিরিখে ইলমের মাপকাঠিতে কেবলমাত্র যারা কোরআন এবং সুন্নার ইলিম অর্জন করে আলেম হয়েছেন এবং কোরআন এবং সুন্নার ইলিম প্রচার করে থাকেন এই ব্যক্তিদেরই আমরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ওয়ারিস হিসেবে আমরা জানব এই কথাটা আমরা এই জন্যই বললাম আজকাল অনেক দল অনেক মত অনেক মজহাব অনেক ইজম অনেক মতবাদ তৈরি হয়েছে যাদের দৃষ্টিতে কোরআন এবং সুন্নার মান মর্যাদা তাদের বানানো এই সমস্ত দল মত এবং আদর্শ মতবাদের চেয়েও কম অর্থাৎ তারা যে সমস্ত দল মত এবং আদর্শ মতবাদ তৈরি করেছে তারই উপরে তারা বেশি গুরুত্ব দিয়ে থাকে কোরআন এবং সুন্নার চেয়েও অতএব আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে কেবলমাত্র ওরাই নবীর ওয়ারিস হবেন যারা কোরআন এবং সুন্নার উপরে গভীর জ্ঞান অর্জন করেন এবং কোরআন এবং সুন্নার উপরে নিজেদের দাওয়াত আমল ক্ষান্ত রাখেন সীমাবদ্ধ রাখেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই সমস্ত আলেমদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা এখন একটা ছোট্ট বিরতির দিকে যাচ্ছি বিরতির পরে এসে আবারও আমরা আপনাদের সামনে ইলমের মর্যাদার উপরে কথা বলবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী আমরা বিরতির পর আপনাদের সামনে আবারও ইলমের মর্যাদা বা ইলমের ফজিলতের উপরে আমরা বাকি আলোচনা পেশ করছি আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলেছেন মঈরিদুল্লাহ বিহি খৈরং ইউফকিহুফিদ্দিন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তির প্রতি আল্লাহ তবরকতলা কল্যাণ করতে চান যে ব্যক্তির মঙ্গল আল্লাহ তবরকতলা চান সেই ব্যক্তিকে আল্লাহ তবরকতলা জ্ঞানের ভান্ডার দান করেন হাদিসটি সহি বুখারির ভিতরে এসেছে আলহামদুলিল্লাহ আমরা আরও কিছু মর্যাদা কোরআনের বিভিন্ন আয়াত থেকে আপনাদের সামনে তুলে ধরেছি এবং রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কয়েকটি হাদিসের মাধ্যমে তুলে ধরেছি এখান থেকে আমরা বুঝতে পারলাম ইসলামে জ্ঞানের বা ইলমের কি ফজিলত কি মর্যাদা রয়েছে অতএব আমাদেরকে অবশ্যই ইসলামের জ্ঞানের দিকে ফিরে আসতে হবে আমরা ইসলামে জ্ঞানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে যে জানতে পেরেছি যে এটা হলো সবচেয়ে বড় ফরজ এমনিভাবে এর বিপরীতে জ্ঞান অর্জন না করা হলো সবচেয়ে বড় অপরাধ এই বিষয়গুলো আমাদের সমাজে না জানা থাকার কারণে আমরা জ্ঞান অর্জনের দিকে আসছি না আমরা মনে করি বিশ্বাস করি যে জ্ঞান অর্জন করা এলিম অর্জন করা এটা যেন নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের জন্য সীমাবদ্ধ যারা মাদ্রাসা লাইনে লেখাপড়া করে যারা মসজিদ এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট এই ধারণাটা আমাদের অত্যন্ত ভুল ধারণা এখন আমরা আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরব সেটা হলো ইসলামে জ্ঞান অর্জন করা ফরজ এবং জ্ঞান অর্জন না করা অত্যন্ত বড় অপরাধ এমনকি ইসলামের ভিতরে যত অপরাধ রয়েছে অপরাধ চিহ্নিত করা হয়েছে সমস্ত অপরাধের চেয়েও বড় অপরাধ হচ্ছে জ্ঞান অর্জন না করা এখন আমরা জানব যে কোন ধরনের জ্ঞান এত গুরুত্বপূর্ণ ইসলামে বিভিন্ন প্রকার জ্ঞান আছে বিভিন্ন বিষয়ে আমাদের জানার আছে কোন বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ অবশ্যই ইসলামের সব বিষয়ে জ্ঞান অর্জন করা এই ধরনের গুরুত্বপূর্ণ নয় যেভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি ইসলামে জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ এবং জ্ঞান অর্জন না করা সবচেয়ে বড় অপরাধ এই ধরনের জ্ঞান তিন প্রকার একটা হলো আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন তারপরে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন বা দিন সম্পর্কে জ্ঞান অর্জন এরপরে হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন এই তিনটি বিষয়ে জ্ঞান অর্জন করা হলো এই ধরনের বড় ফরজ যার পরে আর কোনো বড় ফরজ নাই এবং এই তিনটি বিষয়ে জ্ঞান অর্জন না করা হলো সবচেয়ে বড় অপরাধ আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেছেন তলাবুল ইলমে ফরিদতুন আলাকুল্লি মুসলিম ইলিম অর্জন করা প্রত্যেকটি মুসলিম ব্যক্তির উপরে ফরজ এ হাদিসটি ইবনো মাজা তার সুনান গ্রন্থের ভিতরে বর্ণনা করেছেন আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ নবী সম্পর্কে জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ এর অনেক দলিল আছে এমনকি আমাদের অনেকেরই মুখস্থ আছে কিছু দলিল আমরা সকলেই মুখস্থ করে রেখেছি বিশেষভাবে একটি দলিল এখানে প্রণিধানযোগ্য যা আমরা শুনলেই বুঝতে পারবো সেটা হলো বারা ইবনে আজিব রদি আল্লাহ আনহ থেকে বর্ণিত হাদিস রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার কাছে দুটি ফিরিস্তা আসে ফিরিস্তা এসে জিজ্ঞাসা করে মান রব্বকা তোমার রবকে ওমা ওকা তোমার দিন কি ওমান ওকা তোমার নবীকে এই তিনটি প্রশ্নের যতক্ষণ পর্যন্ত সঠিক উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তার নাজাতের কোনো আশা করা যায় না প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা এই হাদিস সকলের শোনা আছে সকলেই আমরা শুনেছি যে কবরে রাখা হলে এভাবে দুজন ফিরিস্তা এসে জিজ্ঞাসা করেন যদি সবচেয়ে বড় ফরজ এটা না হলো তাহলে কেন এগুলো সম্পর্কেই জিজ্ঞেস করা হলো কেন এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ইসলামে তো অনেক বিষয় আছে অথচ ওই বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসা না করে এই তিনটি বিষয়ে কেন জিজ্ঞাসা করা হবে এখান থেকেই প্রমাণিত হয় যে এই তিনটি বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের উপরে সবচেয়ে বড় ফরজ এবং এই তিনটির জ্ঞান সবার উপরে সমানভাবে ফরজ আমরা এটা বলতে পারবো না যে এটা মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরে অথবা মসজিদ এবং মাদ্রাসায় যারা থাকে তাদের উপরে জ্ঞান অর্জন করা ফরজ বরং আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের বর্ণনা অনুযায়ী বোঝা যায় যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে তাকেই এই তিনটে বিষয়ে প্রশ্ন করা হবে মান রব্বকা অমা দিনকা অমান নাবিউকা তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নেবিকে যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে ওই ব্যক্তি নাজাত প্রাপ্ত হবে ওই ব্যক্তিকে আল্লাহ তবরকতলার পক্ষ থেকে কবরের ভিতরে সুসংবাদ জানিয়ে দেওয়া হবে এবং ওই ব্যক্তির জন্য জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হবে ওই ব্যক্তির জন্য কবরকে প্রশস্ত করে দেওয়া হবে এবং যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না ওই ব্যক্তির জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে এবং জাহান্নামের সে আবহাওয়া এবং পরিবেশের ভিতরে বসবাস করতে থাকবে এখন একটা প্রশ্ন আসে যে এই তিনটি প্রশ্নের জবাব তো আমরা সকলেই জানি প্রথম প্রশ্ন মান রব্বকা এর জবাব হচ্ছে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এবং দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে দিন ইয়াল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম তৃতীয় প্রশ্নের জবাব হচ্ছে আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম অত্যন্ত সহজ কথা আমরা সকলেই জানি এই তিনটি সম্পর্কে এই তিনটি শব্দ জানে না এমন ইসলাম ধর্মের ভিতরে কোনো ব্যক্তি তো নাই এমনকি বিধর্মীদের ভিতরে এরকম লক্ষ্য খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহ এবং ইসলাম এবং মোহাম্মদ এই তিনটি শব্দ জানে না তো অবশ্যই আমরা বুঝতে পারছি যে এই তিনটি বিষয়ে জ্ঞান অর্জন করা যদি এত বড় ফরজ না হলো তাহলে কেন কবরে শুধু এই তিনটি বিষয়ে প্রশ্ন করা হবে অতএব আমরা এই তিনটি বিষয়ের উপরে জ্ঞান অর্জন করব আল্লাহ আমাদেরকে এই তিনটা বিষয়ের উপরে জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আমাদের পর্ব শেষ করছি আসসালামু